السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের নিয়মিত আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস আমরা শুরু করতে যাচ্ছি যে যেখানে থাকুন না কেন দূরের ও নিকটের ভাই বোন সকলকে আমাদের অনুষ্ঠান দেখার জন্যে বুঝার জন্যে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দার্সে হাদিস ইমাম ইবিন হাজার আসকার রহমতুল্লাহ আলাই তার কিতাব বুলুগুল মারামে বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللائنين الذي يتخلى في طريق الناس أو في ذلهم رواه مسلم আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম থেকে আবু হুরাইরা জলিলুল কদার সাহাবি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন তোমরা দুইটি অভিশপ্ত জায়গা থেকে বা অভিশাপ করা স্থান থেকে তোমরা বিরত থাকো দুইটি স্থানে যেখানে মানুষ অন্যের প্রতি অভিশাপ করে থাকে লানাত করে থাকে আল্লাহর রাহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করে থাকে তার একটি হল আল্লাহ নাস ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের চলার রাস্তার মধ্যে পেশাব পায়খানা করে সেটাকে নোংরা করে দেয় গান্দা করে দেয় সেটাকে অপবিত্র বানিয়ে দেয় আর একটি হল লিহিম অথবা যেখানে মানুষ ছায়া গ্রহণ করে কোন ছায়াদার বৃক্ষের নিচে যেখানে মানুষ রাস্তায় চলতে চলতে যেখানে ছায়া দেওয়ার প্রয়োজন হয় এমন জায়গাতে পেশাব পায়খানা করা থেকে তোমরা দূরে থাকো কারণ মানুষ যখন রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় কেউ যদি এই তার পেশাব বা পায়খানা করে অথবা যেখানে মানুষ ছায়াস্ত গ্রহণ করে কোনো গাছের নিচে বা কোনো একটি স্থানে সেটা ছাউনি হতে পারে সেইখানে যদি কেউ ওইখানে পেশাব পায়খানা করে নোংরা করে দেয় অপবিত্র করে দেয় এর ফলে মানুষ কষ্ট পায় মানুষ তখন তা যারা এই কাজ করে তাদের প্রতি লানাত অভিশাপ করে থাকে এই জন্যে এই অভিশপ্ত কাজ থেকে আল্লাহর নবী আলী সালাতাম আমাদেরকে আদব শিক্ষা দিলেন যে এই ধরনের কাজ রাস্তাঘাটে মানুষের চলার পথে মানুষের ছায়া নেওয়ার জায়গাতে এই কাজ যেন কেউ না করে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই তার নিজস্ব সহি মুসলিমের মধ্যে তিনি বর্ণনা করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের দ্বারা যে রাস্তাঘাটে মানুষের চলার পথে এবং মানুষ যেখানে ছায় নাই এ সমস্ত জায়গা থেকে আমরা নিজেদের প্রিয়জন নিজেদের হাজার পেশাব পায়খানা বা কোনো নোংরা জিনিস ফেলা থেকে আমরা বিরত থাকব। সেটা ডাস্টবিনের ময়লা হতে পারে পেশাব পায়খানা ছাড়া অন্য কিছু হতে পারে যার দ্বারা মানুষ কষ্ট পায় যার দ্বারা মানুষের শরীর বা কাপড় অপবিত্র হওয়ার আশঙ্কা থাকে এ সমস্ত জায়গা থেকে বিরত থাকতে হবে না হলে যারা করবে তারা অভিশপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি বদয়া করবে মানুষ তাদের প্রতি এ হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এই ধরনের আরো কিছু দুর্বল সনদে বা সূত্রে আরো কিছু স্থানের কথা আল্লাহর নবী থেকে বর্ণিত হয়েছে হাদিসগুলি দুর্বল হলেও বাস্তবতা কিন্তু তার সত্য সেটা হলো যেখানে মানুষ যাতায়াত করে পানি নেওয়ার জন্য যেখানে মানুষের গোসলের ঘাটে এই ধরনের কোনো ফলদার বৃক্ষ যার নিচে যদি কেউ অন্যায় কাজ করে ফেলে তাহলে মানুষ কষ্ট পাবে ফল পাড়তে গিয়ে অথবা একটা ফল যদি ওই নাপাক বস্তুর উপরে পড়ে যায় তাহলে সেটা খাওয়া থেকেও মানুষ বিরত থাকবে এই মানুষের সমস্যা হবে এজন্য মানুষের ছায়া যেখানে গ্রহণ করে যেখান দিয়ে মানুষ ছিলাফেরা করে যেই ঘাটে মানুষ গোসল বা প্রিয়জনে যাতায়াত করে ছায়াদার বৃক্ষর নিচে বা যেই গাছের ফল দেয় সেখানের ওই নিচে এই নোংরা কাজ করলে এই অন্যায় কাজ করলে অভিশপ্ত হবে অতিরিক্ত মানুষ কষ্ট পাবে ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে আর বিশেষ করে এর মাধ্যমে মানুষের শরীর বা কাপড় অপবিত্র হওয়ার আশঙ্কা রয়েছে এজন্যে পেশাব পায়খানা আদবের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যত্রতত্র যেন এগুলিকে নষ্ট না করে এবং এছাড়া এও তো হবে যে যেখান সেখানে এটাকে মলত্যাগ করলে এর মাধ্যমে ব্যাকটেরিয়া এর মাধ্যমে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে পড়বে এর মাধ্যমে মানুষের কৃমি হবে ইত্যাদি ইত্যাদি বহু ধরনের সমস্যা রয়েছে এই জন্যে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে আমাদের মৌমিন মুসলমানদের এই ধরনের অন্যায় কাজ করা কোনো মুহূর্তেই চলবে না তবে এমন যদি হয় এমন ছায়া যেখানে মানুষ যায় না কখনো জঙ্গলের মধ্যে বা এমন রাস্তার মধ্যে না ওর কথা এমন জায়গা যেখানে মানুষের যাতায়াত নেই বা ওইখানে কোনোভাবে মানুষের প্রয়োজন হয় না এমন যদি ছায়ার নিচে বা এমন কোন জায়গাতে তার মল ত্যাগ করে তাহলে সেটা বৈধ হতে পারে তারপরও হতে পারে যে এখন হয়তো করে না ভবিষ্যতে হয়তো সেখানে মানুষ কেউ যেতে পারে আসতে পারে সেজন্য না করাটাই হবে উত্তম বন্ধুগণ এরপর যে আমরা আরো সামনে এগিয়ে যে আপনাদেরকে বলবো ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আলাই হারিস বর্ণনা করেছেন ওয়ান জাবির রাজি আল্লাহ তালাহ قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تغوت رجلان فليتوارى كل واحد منهما عن صاحبه ولا يتحدث فإن الله يمقت على ذلك رواه أحمد وصحه ابن السكن وابن القتان وهو معلول জাবের রাজি আল্লাহ তাদের বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাম বলেছেন যখন দুইজন মানুষ এরা তাদের হাজত পূরণের জন্য কোথাও বসবে তখন যেন একজন অপরজন থেকে করে পর্দা করে একে অপরের জন্য কেউ কাউকে দেখতে না পায় আর কি আপোষের কথা বলে এত হাদ্দাসা আপোষের কথাও না বলে কারণ যদি একে অপরকে দেখতে পায় বা একে অপরের সে কথা বলে তাদের পেশাব পায়খানা করার সময় তখন আল্লাহ রব্বুল আলমিন এর জন্য রাগান্বিত হন গোসা হন তিনি নারাজ হন হাদিসটি ইমা আহমদ হাম্বাল বর্ণনা করেছেন ইবনুল ইবনুল কত্তান হাদিসটি সহি বলেছেন তবে হাদিসটির মধ্যে কিছু ত্রুটি রয়েছে বর্ণনার ক্ষেত্রে এর মধ্যে কিছু দোষ ত্রুটি রয়েছে মোট কথা হাদিসটি এখানে আমাদের কাছে সহি বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে পৌঁছে নাই তারপরও মনে রাখতে হবে যেটা কেমন করে হতে পারে এক দুইজন মানুষ তাদের গোপন স্থানকে প্রকাশ করে একে অপরের কাছে দেখবে একে অপরের সঙ্গে কথা বলবে এটা নিঃসন্দেহে আদবের খেলাফ কোন সন্দেহ নেই এজন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য উচিত হবে এরপরে যে হাদিসটি সেটি হল ওয়ান আবি কাতাল্লাহ আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا يمسن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه মুসলিম সুপ্রিয় দর্শক শ্রোতা চমৎকার একটি হাদিস আবু বর্ণিত হয়েছে তিনি বলেন সাল্লাম বলেছেন লাই হাদুকুম কেউ পেশাব করার সময় তার ডান হস্ত দ্বারা যেন তার লজ্জাস্থান স্পর্শ না করে এটা একটা আদব কারণ পেশাব করার পরে পরিষ্কার করার জন্য এটা বাম হাত দিয়ে পরিষ্কার করা যায় রয়েছে ডান হাত ব্যবহার করা বৈধ নয় বরং কিন্তু যদি এমন হয় কাউরি ডান হাত আছে বাম হাত নাই বা বাম হাত হয়তো ব্যান্ডেজ বা বাম হাতে হয়তো আঘাতপ্রাপ্ত ব্যবহার করা এখন সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা তখন বৈধ হবে প্রয়োজন ক্ষেত্রে নর্মালি যাদের দুইটি হাত রয়েছে কোনো ক্রমে পেশাব বা পায়খানা পরিষ্কার করার সময় ডান হাত ব্যবহার করবে না আল্লাহ নবী আলিসাল আরো বলেন ওয়ালা তামাসা মিনাল খালা বেয়ামেনে পেশাব যেমন পরিষ্কার সময় পেশাব যেমন ডান হাত দিয়ে স্পর্শ করবে না ঠিক পায়খানা করার পরেও ডান হাত দিয়ে মুছার চেষ্টা করবে না বাম হাত দিয়ে পরিষ্কার বাম হাত দিয়ে টিস্যু বা ঢিলা ব্যবহার করবে ডান হাত ব্যবহার করবে না ওয়ালা তানাফাস ফিল ইনা এবং আরো একটি নিষেধ করলেন সেটি হলো কি যখন পানি পান করবে তখন ওই পানির মধ্যে পানি যখন পান করবে নিঃশ্বাসটা পানি পান করার পরে হাদিসা আছে তিন নিঃশ্বাসে কমপক্ষে পান করতে হবে তো যখন পানি মুখে পান করার পরে দ্বিতীয়বার পান করার আগে যে নিঃশ্বাসটা ছাড়বে এই নিঃশ্বাসটা যেন পানির মধ্যে না দেয় কারণ আপনার মুখ থেকে ভিতর থেকে যে হাওয়াটা বের হয়ে আসে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর গাছপালা যেটা ছাড়ে সেটা আমাদের জন্য উপকারী এজন্য ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিভাবে জানলেন যে মানুষের যে মুখের ভিতর থেকে যে হাওয়াটা বা নিঃশ্বাসটা বের হয়ে আসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই তিনি আমাদের মেডিকেল সায়েন্সের একটা সুন্দর সূত্র আমাদেরকে বলে দিলেন কখনোই তোমরা কি করবে না যখন পানি পান করবে তোমাদের নিঃশ্বাস ছাড়ার প্রয়োজন হলে ওই খাদ্যের মধ্যে পানীয় বস্তুর মধ্যে যেন আমরা না ছাড়ি এছাড়া ডান হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার না করার ক্ষেত্রে মনে রাখতে হবে জাল্লা নবী আলিসালাম ডান হাত দিয়ে তসবি পাঠ করতেন ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করতেন কাজে ভালো কাজে ডান হাত ব্যবহার করা এবং এর আগেও আমাদের গেছে যে আল্লাহ নবী ভালো কাজগুলিতে ডান হাত দিয়ে ডান পা দিয়ে তিনি আগে করতেন তাহলে এই হাদিস দ্বারা আমরা যে আদব শিখতে পারলাম যে পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা এবং পানি পান করার ক্ষেত্রে ওই পানির মধ্যে নিঃশ্বাস ত্যাগ না করা এটা আমরা এই বুখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম তবে এইখানে যে শব্দটি ইমাম ইবনে হাজাজকে রহমাতে এসেছেন সেটা কিন্তু মুসলিম শরীফের বর্ণিত শব্দ বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনার কাছে ফিরে আসব আমাদের সঙ্গে পরবর্তীতে আবারও অংশগ্রহণ করবেন সেটা আমাদের আশা ধন্যবাদ আল্লাহ মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে আল্লাহর জন্য সলা তদাই করো রসুলের অধিকার রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে যতটুকু বলার অনুমতি এসেছে শেখ শাহিদুল্লাহ খান মাদানী যতটুকুই আমাদেরকে সীমাবদ্ধ রাখা দরকার ও মুসলিমের সাথে আমাদের ব্যবহার আমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না পরস্পরে উভয়ে একে অপরকে ভালোবাসতে পারব কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার প্রতি শনিবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় আবু হরেরা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অন্যথা যেন চুপ থাকে আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামত দিবসের প্রতি ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ বিশ হাদিস নম্বর পঁচাত্তর Dialogue.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 তার আনহু পারস্যের একজন মানুষ ছিলেন সত্য দিনকে পাওয়ার জন্য অগ্নি পূজা ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন একাধারে প্রায় দশজন খ্রিস্টান ধর্মের গুরুজনের খিদমত করে শেষ পর্যন্ত জানতে পারেন মহাসত্য আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের আগমন ঘটবে মদিনাতুল মোনাওয়ারাতে তাই তিনি আরব দেশে আসার জন্য এক সুন্দর প্ল্যান করলেন যাদেরকে অর্থ করি টাকা দিয়ে যাদের সঙ্গে তিনি চুক্তি করলেন তাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিবে তারা তার সঙ্গে খেয়ানত করে একজন স্বাধীন মানুষকে পরাধীন করে দিল জাহিরিয়াতের যুগে এমন কাজটা তারা করত একটা স্বাধীন মানুষকে ধরে নিয়ে গিয়ে অন্যের কাছে বিক্রি করে দিয়ে গোলাম দাস দাসী বানিয়ে দিত সালমান ফারসি রাজিয়াল্লাহ সত্যের অনুসন্ধানকারী সত্য তালাশি তিনি সত্যের কাছে পৌঁছবেন সত্য গ্রহণ করবেন যেই সত্য মহানব্বুল আলমিনের কাছ থেকে এসেছে কারণ সত্য হল আল হাকমের রাব্বেক আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলেন সত্য তো যা তোমার রবের কাছ থেকে এসেছে এই জন্য বন্ধুগণ সালমান ফরসি রাজিল্লাহ এই মহাসত্যকে গ্রহণ করার জন্য এবার আরব দেশে আসার আগে গোলাম হয়ে গেলেন দাস হয়ে গেলেন একজন মালিক বিক্রি করে আরেকজনের কাছে এইভাবে একের পর এক বিক্রি হতে হতে সালমান ফাসি রাজি আল্লাহ তালা আনহু দশ নম্বর মালিক মদিনা মোনাওয়ারায় তার কাছে ট্রান্সফার হয়ে গেলেন মদিনায় এসে মক্কার সাহাবা ইকলাম হিজরত করে মদিনায় আসতেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন ঘটবে এ কথা জানতে পেরে তিনি আশ্বস্ত হলেন এবং আল্লাহর হাবিব আলাইসালাম যখন মদিনা মোনাওয়ারাই হিজরত করলেন তখন সাথে সাথে তিনি দেরি না করে ইসলাম গ্রহণ করলেন আর ওই সালমান ফারসি রাজি আল্লাহ তালা আনহু যিনি অত্যন্ত এক জয়লুল কাদার সাহাবি হিসেবে পরিচিতি লাভ করলেন খন্দকের যুদ্ধে পরীক্ষার যুদ্ধে পরীক্ষা গর্ত খোঁড়ার পরামর্শ সালমান ফারসি রাজি আল্লাহ তালানহুই দান করেছিলেন সালমান ফারসি রাজি আল্লাহ আনহু তার ইহুদি মালিক তাকে আজাদ করবে শর্ত দিল একটা বাগানে একশোটা খেজুর গাছ লাগিয়ে যেদিন এর ফল ধরবে সেই দিনই সে আজাদ হয়ে যাবে আল্লাহ নবীর কাছে এই কথা যখন তিনি পেশ করলেন আল্লাহ নবী আলহিসাম বললেন যাও জায়গা এবং খেজুরের গাছ রেডি করো আল্লাহ নবী আলহিসাম ওমার ফারুক রাজুকে নিয়ে সাথে করে গেলেন একশোটি গাছের নিরানব্বইটি গাছ বিসমিল্লা বলে রাসুসাল্লাম তার মোবারক হাত দিয়ে গাছ লাগিয়ে দিলেন খেজুর গাছ আর একটি মাত্র লাগালেন কে ওমার ফারুক রাজ্লাহ তাল আনহু খেজুরে যখন ফল ধরবে সময় এসে গেল দেখা গেল ওই বছরেই নিরানব্বইটি গাছে খেজুর এসে গেছে একটিতে আসে নাই সালমান ফারিসি রাজ্লাহ তাল আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন এবং জানতে পারলেন যে উমার ফারুক এটি লাগিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাম আরো একটি তার পবিত্র ও বরকতপূর্ণ হাত দিয়ে তিনি গাছ লাগিয়ে দিলেন এবং সেই গাছেও ফল আসলো এবং যখন শর্ত পূরণ হয়ে গেল তখন সেই ইহুদি চরমপন্থী সালমান ফার্সির প্রতি যে জুলুম অত্যাচার করত তাকে আজাদ করে দিল আর সেদিন থেকে তিনি আজাদ মানুষ হয়ে গেলেন বন্ধুগণ সালমান ফারসি রাজি আল্লাহ তালু সত্যকে পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন বিশাল এক সময় এবং কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত তিনি সত্যকে পেয়ে গেলেন যিনি সত্য পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবেন সত্য পাওয়ার জন্য যিনি চেষ্টা তদবির করবেন বাকি সত্য পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব মহান রব্বুল আলমিন তিনি নিজেই গ্রহণ করে নেবেন সালমান ফারিসি রাজিয়াল্লাহ এই সত্য গ্রহণ করার পরে মদিরাতেই তিনি কি করেছিলেন এতেকাল করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন সেখানে তাকে দাফন কার্য তার সমাধা সমাধি তার করা হয়েছিল সালমান ফারিসি থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন কি নিষেধ করেছেন আর নাস্তাক বিলাল কেবলা পেশাব পায়খানা করার সময় যেন আমরা কেবলাকে সামনে না করি পেশাব করার সময় পায়খানা করার সময় কেবলামুখী হয়ে না বসা এটা আমাদেরকে আল্লাহর নবী নির্দেশ করলেন কেবলাকে সামনে করা থেকে নিষেধাজ্ঞা তিনি দান করলেন আরো কি বললেন বিল ইয়ামিন আমরা যেন ডান হাত দিয়ে পেশাব পায়খানা করার পরে আমরা শৌচ কার্য সমাধা না করি কারণ ডান হাত তসবি তাহালির ইত্যাদি ভালো কাজের জন্য এখানে যেন বাম হাত ব্যবহার করা হয় ইতিপূর্বে যেটা আমাদের আলোচিত হয়েছে তাহলে ডান হাত দিয়েও পেশাব পায়খানা করার পরে পানি দিয়ে শৌচ কার্য করাকে বলা হয় ইস্তিনজা আর পাথর বা মাটি বা কুলুক দিয়ে মানে পরিষ্কার করাকে বলা হয় ইস্তিজ মার এটাকে বলা হয় ইস্তিজ মার আও আন্নাস্তানজিয়া আহজার আরো নিষেধাজ্ঞা করলেন যে পানি না পাওয়া গেলে পাথর দিয়ে যখন পেশাব পায়খানা করার পরে শৌচকার্য সম্পন্ন করা হবে তখন কমপক্ষে তিনটার কমে যেন না করা হয় আর কি আও আন্নাস্তানজিয়া বে রাজিন আও আদমিন আরো নিষেধাজ্ঞা করেছেন কি যে আমরা যেন কোনো পশুর মল দিয়ে যেন আমরা কি না করি আমরা ইস্তিনজা বা পরিষ্কার যেন আমরা না করি পেশাব পায়খানার পরে এই হাদিসটি ইমাম মুসলিম রাহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই হাদিসের দ্বারা আমরা বেশ কয়েকটি আমরা আদব বা আহকাম বা বিধান শিখে নিলাম প্রথমত কেবলাকে সামনে করা যাবে না পেশাব পায়খানা করার সময় দ্বিতীয়ত আমাদের যখন পেশাব পায়খানা পরিষ্কার করার পরে আমরা শৌচ কার্য করব তখন যেন আমরা ডানহাত ব্যবহার না করি তিন নম্বরে তিনটি পাথরের কমে পানি ছাড়া যখন পেশাব পায়খানা করার পরে পরিষ্কার করব তিনের কম যেন না হয় অতিরিক্ত যখন করা প্রয়োজন যদি হয় বেজর করে করাটাও একটা সুন্নত অর্থাৎ পাঁচ সাত নয় এইভাবে প্রয়োজনে আরো অতিরিক্ত করা যাবে তবে বেজর করাটা উত্তম আরো কি নিষেধ করলেন যে কোনো মল পশুর মল অথবা হাড্ডি দিয়ে যেন পেশাব পায়খানা করার পরে পরিষ্কার না করে কারণ হাড্ডি তো এটা শক্ত জিনিস বা এটা পিচ্ছল জিনিস যার মাধ্যমে পরিষ্কার না হওয়াটাই স্বাভাবিক এজন্যে এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপরে যে হাদিসটা আমাদের এখানে আসবে আমিন হাদিস আবি আইয়ুব লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন আও বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন আও গারিবু সাতজনই হাদিস বর্ণনা করেছেন অর্থাৎ ইমা আহমাদ ইমাম বখারি ইমাম মুসলিম আবু নাসাই তিরমিজি ইবনে মাজা আবু আইব থেকে বর্ণিত যে হাদিস আল্লাহ নবী বলছেন লা তাস্তাকবিলুল বিগায়াতিন আও বাউলিন পেশাব পায়খানা করার সময় তোমরা কে সামনে করবে না ওয়ালা তাস্তাদবিরুহা এবং পিছনেও করবে না আগে হাজি আমরা পেয়েছি সামনে করবে না এখানে দুইটাই পেয়ে গেলাম একসঙ্গে কেবলাকে সামনে বা পিছনে করা যাবে না যাদের কেবলা পশ্চিমে তারা পশ্চিম হয়ে বসবে না যাদের কেবলা পূর্বে তারা পূর্বমুখ হয়ে বসবে না যাদের কেবলা দক্ষিণে তারা দক্ষিণ হয়ে বসবে না যাদের কেবলা উত্তরে তারা উত্তরমুখী হয়ে বসবে না পেশাব পায়খানা করার সময় তারা বসবে না বরং আল্লাহ বললেন ওলাকিন সার রেকু আওগার রেবু তোমরা পূর্বে অথবা পশ্চিম করো কারণ এই নির্দেশটা ছিল মদিনাবাসীদের জন্য আর মদিনাবাসীদের কেবলা হলো দক্ষিণে আর দক্ষিণে হলে উত্তরে বা দক্ষিণে বসলে আগে পিছনে বা সামনে হওয়া কি হয়ে যাবে কেবলা তাই তাদেরকে বললেন যে তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে তোমরা কি করবে পেশাব পায়খানা করবে কাজেই বলছিলাম যে যাদের যে দিক থেকে কেবলা সামনে পড়বে সেই দিক থেকেই সেটা পশ্চিমে হোক পূর্বে হোক আর দক্ষিণে হোক আর উত্তরে হোক যেদিকেই কেবলা পড়বে তারা কেবলামুখী হয়ে বা কেবলাকে পিছনে করে পেশাব পায়খানা করবে না এই আদেশ দ্বারা এটাই আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে কোন কোন হাদিসে আল্লাহর নবী আলি সালাম কেবলাকে সামনে করেছেন বলে প্রমাণিত হয়েছে এক্ষেত্রে ওলামাগণ বলেছেন যে যদি বাইরে ফাঁকা জায়গাতে হয় তাহলে কেবলা সামনে বা পিছনে করা যাবে না কিন্তু যদি কোনো বাউন্ডারির মধ্যে হয় চোহারদের মধ্যে হয় যেমন আমাদের দেশের এখন যে বর্তমান উন্নত মানের স্যানিটারি যে আপনার টয়লেট তাহলে আগে পিছিয়ে করা জায়েজ হতে পারে তবে নিঃসন্দেহে উত্তম হলো কোনো অবস্থাতেই বাইরে হোক অথবা ঘরের ভিতরে হোক কোনো অবস্থাতেই কেবলাকে সামনে এবং পিছনে করা যাবে না আবার কেউ বলছে সামনে করা যাবে পিছনে করা যাবে না মোট কথা আমরা বাইরে যদি হয় টোটালি সামনে পিছনে করা যাবে না আর ঘরের ভিতর হলে জায়েজ বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন তবে না করাটাই উত্তম বন্ধুগণ পেশাব পায়খানা এর কিছু আদব এর কিছু আখলাপ আমরা হাদিসের আলোকে আপনার কাছে বর্ণনা করছিলাম এ পর্যায়ে আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি এই পর্বে আজকের মতো এখানে আপনাদেরকে বিদায় দিচ্ছি তবে অবশ্যই পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকবেন ওয়াখের দাওয়ানা الحمد لله رب العالمين